বাংলাদেশের ডান বাম সব রাজনীতিকের কাছে আম জনতার কাছ থেকে এক খোলা চিঠি আসিয়াছে চিঠি আসিয়াছে চিঠি আসিয়াছে জাতির দস্তখতে চিঠি আসিয়াছে খাম খোলা চিঠি এ কবির মারফতে চিঠির পাতায় মুক্ত ভাষায় জনতা লিখেছে কি আমি অতিশয় ক্ষুদ্র মানুষ পড়ে তা শোনাচ্ছি হো হো হো হো হো হো হো হো হো হো হো শুরু করিলাম আল্লাহর নামে তিনি শক্তিমান তিনি ক্ষমতায় বসান আবার তিনি টেনে নামান আশেপাশে যত স্বার্থান্বেষী আছো হে রাজনীতি সমুখে জানাই হাজার সালাম পেছনে জানাই ঠিক সমুখে পিটাই হাততালি আর পেছনে ছিটাই থুক আশা করি বেশ কুশলেই আছো কেড়ে আমাদের সুখ কেড়ে আমাদের সুখ কেড়ে আমাদের সুখ হুম হুম হুম হুম হুম হুম হুম পরসমাচার এই আমরা তো ভালো নেই তোষের আগুনে দেশ পড়ছে পরাধীন জাতি আর পরাধীন দেশে শুধু স্বাধীন পতাকাটুকু ওড়ছে বহু রক্তের দামে গণতন্ত্রের নামে জাতি পেল পরিবার তন্ত্র দেরিতে হলেও আজ জেনে গেছে সারা জাতি তোমাদের সব ষড়যন্ত্র ক্ষমতার মস্তদে শাসনের বড় পদে চিরকাল থেকে যেতে চাচ্ছ একে অন্যের ভয়ে পাগলা কুকুর হয়ে জনতাকে শুধু কামড়াচ্ছ এভাবে আর নয় জনতার হবে জয় এভাবে এভাবে আর নয় নয় নয় নয় জনতার হবে হবে জয় এভাবে এভাবে আর নয় নয় নয় নয় জনতার হবে হবে জয় তোমাদের নেই লাজ তোমাদের প্রতি আজ জনতা মোটেও নয় খুশিয়ার হুশিয়ার হুশিয়ার হুশিয়ার জনতার শত্রুরা হুশিয়ার হুশিয়ার হুশিয়ার হুশিয়ার জনতার শত্রুরা হুশিয়ার জনতার কথাগুলি আমি শুধু মুখে বলি আমাকে করোনা তাই দোষিয়ার হুশিয়ার হুশিয়ার হুশিয়ার জনতার শত্রুরা হুশিয়ার হুশিয়ার হুশিয়ার হুশিয়ার জনতার শত্রুরা হুশিয়ার উন্নয়নের নামে দুর্নীতি করে দেশ তোমরাই লুটে পুটে খাচ্ছ জনতা কখনো আছে এর কাছে ওর কাছে তোমরা সে সুবিধাটা পাচ্ছ দেশ স্বাধীনের পরে এতটা বছর ধরে তোমরা কি দিয়েছ এ দেশকে তোমরা তো ডুবে আছো ভারত পাকিস্তান আমেরিকা রাশিয়ার এসকে সন্ত্রাস দুর্নীতি চাঁদাবাজি ভয় ভীতি তোমরাই পেলে পুষে রাখছ জাতিকে জিম্মি করে তোমরাই ঘুরে ফিরে সাদা কালো রং পাল্টাচ্ছ জনতার হবে জয় এভাবে এভাবে আর নয় নয় নয় নয় জনতার হবে হবে জয় এভাবে এভাবে আর নয় নয় নয় নয় জনতার হবে হবে জয় জনতার রসানলি সবকিছু যাবে জলে চলবে না কালো টাকা পেশিয়ার হুশিয়ার হুশিয়ার হুশিয়ার জনতার শত্রুরা হুশিয়ার হুশিয়ার হুশিয়ার হুশিয়ার জনতার শত্রুরা হুশিয়ার জনতার কথাগুলি আমি শুধু মুখে বলি আমাকে করোনা তাই দোষিয়ার হুশিয়ার হুশিয়ার হুশিয়ার জনতার শত্রুরা হুশিয়ার হুশিয়ার হুশিয়ার হুশিয়ার জনতার শত্রুরা হুশিয়ার সম্ভাবনার দেশ তোমরা করেছ শেষ ক্ষমতার হানাহানি দ্বন্দ্বে তোমাদের গুণে নয় আমরা তো বেঁচে আছি নিজেরা নিজের ভালো মন্দে আমরা চাইনি বেশি একটু সুখেই খুশি একটু শান্তি সমৃদ্ধি কিছুই পারনি দিতে ভাষণ বিবৃতিতে করেছ কেবল কাজ সিদ্ধি অভিনয় নয় আরো এবার রাস্তা ছাড়ো গুড বাই ডান আর বামরা জনতার পরিচয়ে নতুন শক্তি হয়ে ক্ষমতা চালাবো আজ আমরা এভাবে আর নয় জনতার হবে জয় এভাবে এভাবে আর নয় নয় নয় নয় জনতার হবে হবে জয় এভাবে এভাবে আর নয় নয় নয় নয় জনতার হবে হবে জয় জনতা যখন জাগে তখতে আগুন লাগে ক্ষমতা টেকে না খুব বেশি আর হুশিয়ার হুশিয়ার হুশিয়ার জনতার শত্রুরা হুশিয়ার হুশিয়ার হুশিয়ার হুশিয়ার জনতার শত্রুরা হুশিয়ার জনতার কথাগুলি আমি শুধু মুখে বলি আমাকে করোনা তাই দোষিয়ার হুশিয়ার হুশিয়ার হুশিয়ার জনতার শত্রুরা হুশিয়ার হুশিয়ার হুশিয়ার হুশিয়ার জনতার শত্রুরা হুশিয়ার হুশিয়ার হুশিয়ার হুশিয়ার জনতার শত্রুরা হুশিয়ার হুশিয়ার হুশিয়ার হুশিয়ার জনতার শত্রুরা হুশিয়ার হুশিয়ার